মুনাফিকি ছিল আর এখনকার জামানায় ইমানের পরে কুফরি অবশিষ্ট আছে ওইখানে রাসুল্লাহ সাল্লু জামানায় শব্দটি ছুটে গিয়েছিল অসতর্কতার কারণে এটা হজরতে হুজাইফা রাজু আল্লাহ আনহুর বর্ণিত ওই হাদিসটা আমি বলেছিলাম এই কথাটাই পরবর্তী সময়ে আলোচনার মধ্যে অবশ্য স্পষ্ট হয়েছে আর এই বিষয়টি গতকালকের আলোচনায় পরিষ্কার করার চেষ্টা করেছি যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জামানায় যারা মুনাফিকি করত তারা গোপনে করত আর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যারা মোনাফেকি করে তারা করে প্রকাশ্য মোনাফেকিটা যখন গোপন থাকে তখন ওই মোনাফিকিটা যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যভাবে নিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটা জানার সুযোগ থাকে না ততক্ষণ পর্যন্ত সে যদিও সে আর ভাবে সে মুনাফিক কিন্তু প্রকাশ্য ভাবে সে মুসলিম আর আভ্যন্তরীণ বিষয়গুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত সে মুসলিম হিসাবে পরিচিত থাকবে যেই কারণে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে গণিমতের মাল বন্টন করার সময় মুনাফিকদেরকেও এর হিসা দিতেন এই কারণে যে তারা মুসলমানদের অন্তর্গত ছিল অন্তর্ভুক্ত ছিল তাদের নেপাটটা ছিল গোপন কিন্তু যদি কেউ তার এই নেপাটটাকে প্রকাশ্যভাবে নিয়ে আসে তখন তো আর তার ইসলাম থাকে না মুসলিম নাম দাবি করার আর কোন অধিকার থাকে না তখন ইমানের পরে এটা কুফরি হয়ে যায় আর আজকের জামানায় মুসলিম নাম ধারণ করেও ইসলামের কিছু কিছু আনুষ্ঠানিক এবাদত করেও অধিকাংশ মানুষ তার কুফুরিটাকে প্রকাশ্য ময়দানে সে ডিক্লার করছে প্রকাশ করছে দাবি করছে ঘোষণা করছে এবং কর্মের মাধ্যমে সেই কুফটির উপর অটল থাকছে এরা আসলে মুনাফিক নয় এরা কাফের তাদের মুনাফিকিটা প্রকাশ্যভাবে নিয়ে আসার কারণে এরা হলো কাফের এরা হলো মোরতাদ আর যতক্ষণ পর্যন্ত তার এই কুফুরিটা তার মধ্যে গোপন থাকবে ইসলাম তার প্রকাশ্য থাকবে রাজ্যিকভাবে সে মুসলিম থাকবে ইসলামের পরিচিতিটা তার মধ্যে থাকবে তখন সে মুনাফিক কিন্তু যখন সে তার এই আভ্যন্তরীণ অবস্থাটা প্রকাশ করে দেবে তখন আর সে মুনাফিক নয় সে তখন মুরতাদ মুসলিম পরিচয় ধারণ করে যদি এটা করে তাহলে সে হবে মুরতাদ সে কাফের আল্লাহ সুবাহ এই কাফের মুনাফিকদের অবস্থাটাই বর্ণনা করে বলছেন মুনাফিক পুরুষ এবং নারী তারা পরস্পরে একে অন্যের অংশ মূলত তারা পরস্পরে এক মরুন আবিল মঙ্কার তারা মন্দ কাজের আদেশ করে ওয়ান হাউনা আনিল মারুফ এবং ভালো কাজে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তার হাতগুলোকে তারা আবদ্ধ রাখে তারা আল্লাহকে ভুলে গেছে এই জন্য আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন ইন্নাল মুনাফিকুল ফাসেকুন নিশ্চয়ই মুনাফেকরাই হচ্ছে পাপিষ্ট এখানে আল্লাহ সুবাহ মুনাফিক নারী পুরুষ সকলের অবস্থাটা বর্ণনা করেছেন এরা সকলে মূলত এক যারা মুনাফিকই করে তারা নারী হোক অথবা পুরুষ হোক এরা সকলের উৎস একটাই তাদের উৎস একটা কি সেই উৎসটা হল মূলত কুফুর তারা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করেনি অন্তরে ইমান তাদের জায়গা লাভ করেনি শুধুমাত্র যে কোনো অবস্থার প্রেক্ষিতে কোনো কারণে তারা মূলত মুসলমান পরিচিতি লাভ করেছে আর আজকের জামানায় প্রধানত কারণ একটাই মুসলিম পরিচয়ের সেটা হল তাদের মাতা পিতা নাম দাড়ি মুসলিম ছিল মুসলিম নামদারি মাতা পিতা থেকে তাদের জন্ম হয়েছে বলেই তারা মুসলিম কিন্তু ইসলাম এমন কোন দিন নয় এমন কোন জীবন আদর্শ নয় যেটা বংশানুক্রমে লাভ করা যায় যেমন সৈয়দ সাহেবের গড়ে জন্ম নিলে একজন সৈয়দ সাহেব হয় একজন চৌধুরী সাহেবের গড়ে জন্ম নিলে চৌধুরী হয় এইভাবে কোন মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে নিজে ইচ্ছা করে স্বাধীনভাবে ইসলাম গ্রহণ করতে হয় এবং ইসলাম মেনে চলতে হয় যেমন একজন ডাক্তারের গড়ে জন্ম নিলে কেউ ডাক্তার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে ডাক্তারি বিদ্যা অর্জন করে ততক্ষণ সে ডাক্তারের ঘরে জন্ম নিলেই সে ডাক্তার হয় না একজন মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলিম হয় না যতক্ষণ না সে তার নিজের স্বাধীন মত প্রয়োগ করে চিন্তা প্রয়োগ করে সে ইসলাম গ্রহণ না করে ইসলাম যে একটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জীবন্ত আদর্শ মানুষের জীবনের সকল ক্ষেত্রে পালন করার জন্য অনুসরণ করার জন্য মানার জন্য দেওয়া হয়েছে যেই ব্যক্তি বুঝে শুনে সে ইসলামকে গ্রহণ করে ইসলামের প্রতি তার দরদ ভালোবাসা অন্তরে স্থান লাভ করে এবং সে অনুযায়ী সে ইসলামকে মেনে চলে সেই ব্যক্তি হবে মুসলিম মোনাফেকরা আসলে তাদের বাহ্যিক পরিচিতিটা মুসলিম আজকের জামানায় লাভ করেছে বংশানুক্রমে আর রাসুল্লাহ সাল্লু জামানায় তারা মুনাফিকি করার কারণ ছিল তারা ইসলামকে পছন্দ করত না কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে মুসলমানদের শক্তি অর্জিত হয়েছে মদিনায় মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে যদি মদিনায় নিরাপদে বসবাস করতে হয় তাহলে মুসলমানদের সাথে সম্পর্ক রাখতে হবে আর মুসলমানদের সাথে সম্পর্ক রাখতে হলে মুসলিম পরিচয় দিতে হবে এই কারণে তারা মুসলমানদের শক্তির কারণে আর মুসলমানদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করার ধান্দায় তারা মূলত ইসলামের পরিচিতি দিয়েছিল কিন্তু মনে প্রাণে সে ইসলামকে গ্রহণ করেনি সুযোগ পেলেই ইসলামের কথি সাধনে তারা তৎপর ছিল এই মোনাফিকরা যখনই সুযোগ পেয়েছে তখনই ইসলামের কথি সাধনের জন্য তৎপর ছিল একটা কথা মনে রাখবেন যে নেফাকটা মূলত হইল গোপনীয় বিষয় কার অন্তরের মধ্যে সে নেফাকটা আছে কিন্তু বাহ্যিক অবস্থাটা এর বিপরীত তার অন্তর এবং তার বাহ্যিক কর্ম দুইটা এক নয় দুই রকম দুই রকম তারাই হল মূলত মুনাফিক তাদের অবস্থাটা এমন যে তারা যখন পরস্পরে মিলিত হয় তখন তারা তাদের অন্তরের সেই কুফরি আকিদাগুলো তারা পরস্পরের মধ্যে প্রকাশ করে এবং সেই কুফরি আকিদা বিশ্বাসকে তারা প্রচার প্রসার ঘটানোর জন্য তারা তৎপর থাকে তা করে আবার গোপনে গোপনে যদি মুসলমানদের কোনো ক্ষতি করার সুযোগ তারা পায় তাহলে সেই সুযোগটাও তারা হাত ছাড়া করে না তখন তারা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে বিশেষ করে মুসলিম বাহিনীর মধ্যে কোন প্রকারের বিভেদ লাগিয়ে দেওয়া মুসলিম বাহিনীর পরস্পরের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি করে দেওয়া কিছু মিথ্যা প্রথার আদান প্রদান করা এই কাজগুলো হল মুনাফিকের আর এই কর্মগুলো যখন তাদের দ্বারা প্রমাণিত হয়ে যাবে তখন আর মুনাফেক থাকে না তাদের কর্মটা হয়ে যায় ইসলামের পর কুফুর তার ইমানের পর এটা হয়ে যায় কুফুর এই মুনাফেকরা সবসময় মুসলমানদের প্রতি বিদ্বেষ ভাব অন্তরে পোষণ করে ইসলামের উপকার হোক ইসলাম বিজয়ী হোক এটা কোনোদিনই তারা বরদাস্ত করে না এই দিক থেকে মুনাফিক নারী পুরুষ সকলে মূলত এক তারা এক সাথে সম্মিলিতভাবে তারা এই কর্মটা করে ইসলামের বিরোধিতাটা করে আমরা যদি আজকে আজকের জামানায় দেখি আমি গতকালকের আলোচনা এগুলো বলেছিলাম আমরা সবচেয়ে নিকটে আমাদের যারা আছে যে মানুষগুলো আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় আমরা জানি এদের মোটামুটি অনেকেই আছে যারা আদান হলে পরে মসজিদে যায় নামাজ পড়ে রমজান মাস আসলে অনেকে রোজাও রাখে আর মুসলিম পরিচয় তো সুন্দরভাবেই দেয় এদের এমনই আছে অধিকাংশ মানুষ কিন্তু তারা ইসলামকে পছন্দ করে না কিভাবে পছন্দ করে না তাদেরকে যদি বলা হয় আল্লাহ তার কোরআন মজিদে নারী পুরুষের অবাধ সাথে নিষিদ্ধ করে দিয়েছেন নারীদেরকে সসম্মানে ঘরে অবস্থানের জন্য নির্দেশ দিয়েছেন ঘোষণা করেছেন তোমরা নিজেদের ঘরে সসম্মানে অবস্থান করো এবং প্রথম বর্বর যুগের মেয়েদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না যদি বলা হয় তাহলে এই যে লোকটি মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়েছে তাকে যদি বলা হয় তোমার মেয়েকে তোমার স্ত্রীকে গোরের মধ্যে সম্মানে অবস্থান করতে দাও রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হতে দিও না সেই প্রথম দেখবেন যেটা সেই জামানা নয় আপনি কি আমাদেরকে আবার ওই দেড় হাজার বছর আগের যুগে ফিরিয়ে নিতে চান আজকের জামানা আধুনিক যুগ নারী পুরুষ সকলে মিলে মিশে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতি করবে এই যুগ এখন সে তখন কোরআনের এই কথা সে মানবে না বরঞ্চ এর বিপক্ষে তার আকিদা বিশ্বাস প্রত্যয় প্রকাশ করবে যদিও সে নামাজ পড়েছে আর কোরআনের এই বিধানটাকে সে অপছন্দ করার কারণে সে কাফের হয়ে গেছে কিন্তু সে কখনো মনে করে না সে কাপের হয়েছে আর আমরাও যারা আশেপাশে আছি আমাদের চোখের সামনেই তারা আল্লাহর আয়াতগুলোকে এইভাবে তারা বিদ্রুপ করে অমান্য করে অপছন্দ করে এরপর আমরা মনে করি এরা মুসলিম প্রকৃতপক্ষে ইসলামের কিছু কিছু আনুষ্ঠানিক এবাদত করার কারণে আমরা মূলত ধুকায় পতিত হয়ে তাদেরকে মুসলিম মনে করি কিন্তু এরা আসলে মুসলিম নয় এদের বাহ্যিক পরিচিতি না মুসলিম প্রকৃতপক্ষে এরা কাফেরদের দলভুক্ত কারণ কাফেররা চায় যেইভাবে আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত না হোক এরাও চায় আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত না হোক যদি বলেন ওর আন মজিদে আল্লাহ চুর এবং চূর্ণির হাত কেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এদেশে চুরি বন্ধ করতে হলে যদি দু চারটা চুরের হাত কেটে দেওয়া হয় চুরি বন্ধ হয়ে যাবে হাত হারানোর বয়ে চুরি বন্ধ হয়ে যাবে তখন দেখবেন ওই মুসল্লি মসজিদ থেকে বের হয়েছে রমজান মাসে হয়তো রোজা পালন করছে ওই অবস্থায় সে বলবে এটা বড় অমানবিক একটা মানুষের হাত কেটে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়া এটা অমানবিক বলে সে এই বাক্যটাই কুফরি নাউজুবিল্লাহ মিনজালিক যখন এই কথাটা বলবে সে মূলত আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আল্লাহ মানবিকতা বুঝেন না নাউজুবিল্লা মিনজালি আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে বলছে অমানবিক এর চেয়ে বড় কাফের আর কি হতে পারে কিন্তু সেই লোকটাকে আমরা কাফের মনে করি না আমরা মনে করি সে নামাজ পড়ছে সিরুজা রাখছে সে তো মুসলমান এই মুনাফিকরা মূলত তাদের বাহ্যিক অবস্থাটা দেখায় মুসলিম কিন্তু তারা ইসলামকে পছন্দ করে না আল্লাহ মানব জাতির জন্য যেই বিধান দিয়েছেন যেই দিন পাঠিয়েছেন অনুসরণ করার জন্য সেই দিনকে তারা পছন্দ করে না অথচ তারা সেই দিনের উপরই আছে বলে মনে করে দাবি করে এটা মানেও না পছন্দ করে না আর আমরা এদের ব্যাপারে ধোকায় পতিত এই জন্য আমরা যাতে এদের ব্যাপারে নিজেরা নিজেদেরকে ধোকায় নিক্ষেপ না করি আমাদের আকিদা বিশ্বাসকে যেন আমরা স্পষ্ট করে ধারণ করি এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুনাফেক নারী এবং পুরুষ তারা সকলে মূলত এক আর কিভাবে এক এখন দেখছেন না শাহবাগ মঞ্চ থেকে কার কণ্ঠ বেশি আসে পুরুষের না নারীর কণ্ঠ বেশি আসে নারীর কণ্ঠই বেশি আসে দিন রাত এই যুবক যুবতীরা ওই মঞ্চে মঞ্চ স্থাপন করে একই জায়গায় থাকে ওই কি একটা অনুষ্ঠান পালন করছে না কি জানি দেখছেন না একই বিছানা পেতেছে সেই একই বিছানায় নারী পুরুষ একই সাথে শুইতেছে থাকতেছে খাইতেছে এই ধরনের এই নষ্ট প্রকৃতি এই ধরনের রম্পট এবং বেশারা একত্রিত হয়েছে আর সরকার এই সকল যুবক যুবতীদেরকে জেনা বেবিচারের জন্য আয়োজন করে এখানে প্রকাশ্য ময়দানে তাদেরকে রেখে দিয়েছে ওই যুবতী মেয়েরা যদি তাদের দেহ এখানে যদি দান না করত এই যুবকরা সারা রাত্রি এখানে পড়ে থাকত না খেয়ে না খেয়ে এখানে পড়ে থাকত না এই পাশেই রমনা পার্ক এই শাহবাগ মঞ্চের পাশেই রমনা পার্ক যেখানে তাদের কুলাকুলি ডলাডলি দিনে রাত্রে সব সময় দেখা যায় আর যখন দিন রাত একত্রে এখানে থাকার একটা অবাধ লাইসেন্স পেয়েছে এই পুরা পার্কেরই অবস্থাটা দেখবেন কত নিকৃষ্টতায় তাদের জঙ্গলিপনায় ভরে গেছে আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম ইকোনমিক্স রিভিউ মাসিক একটা পত্রিকা সেই পত্রিকায় একটা প্রতিবেদন দিয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে The girl student of the Jahangirnagar University available in the garden at midnight. They return to their hall after quenching their sex thirst. Cleaner of the garden collect a good number of condom every morning. সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে এই প্রতিবেদনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রীদেরকে মধ্যরাতে বাগানের মধ্যে সহজেই পাওয়া যায় আর তারা তাদের যৌন কুদা নিবারণ করেই তারা তাদের হলে ফিরে আর প্রতিদিন বুড়ে বাগানের পরিচ্ছন্ন কর্মীরা বিপুল পরিমাণে কন্ডম উদ্ধার করে এদেশের এই সহশিক্ষার মাধ্যমে নারী পুরুষের অবাধ বিলার মিশার মাধ্যমে কলেজ ইউনিভার্সিটিগুলোতে মেয়ে ছেলের একসাথে পড়াশোনার সুযোগ দেওয়ার মাধ্যমে আর সেই ইউনিভার্সিটিগুলোর আশপাশে বাগান করে জঙ্গল বানিয়ে দেওয়া হয়েছে এই জঙ্গল জঙ্গলি নারী পুরুষরা যাতে তাদের অবৈধ যৌনাচার করতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আশপাশে দেখবেন জঙ্গল এই জঙ্গলটা কেন করা হয়েছে তাদের অভাব মেলামেশার সুযোগ করে দেওয়ার জন্য এদের পাপের মাধ্যমে ইসলামের দুশ্মনরা তাদেরকে এই পাপের মধ্যে ডুবিয়ে রেখে তাদের সেই কুফরি কর্ম কাণ্ডকে তারা পরিচালনা করতে চায় এই মুনাফিকদের ব্যাপারটা আল্লাহ যিনি বলছেন এদের নারী পুরুষ সকলের উৎস এক সকলের আকিদা বিশ্বাস এক তাদের চিন্তাধারা এক তাদের আমল চরিত্র এক আর এক না হলে এই সাহাবাগের মঞ্চে একই সাথে ওই যুবক যুবতীরা এইভাবে দিন রাত এখানে থাকতে পারত না একই বিছানায় তারা এখানে গড়াগড়ি দিতে পারত না কারণ তাদের উৎস এক তাদের এখানে মূল আকিদা যেটা সেটা হলো ইসলামের বিরোধিতা করা ইসলামের বিরুদ্ধাচরণের ব্যাপারে তারা এখানে এক এই আমরা যেন তাদের মুসলিম নামটা শুনে আমরা বিভ্রান্ত না হই যারা মুসলিম এই জন্য এদের ব্যাপারটা আল্লাহ এখানে স্পষ্ট করছেন মুনাফিক নারী এবং পুরুষ তাদের পরস্পরের উৎস এক তারা সকলে মূল কেন্দ্রবিন্দু একটাই এটি কেন্দ্র থেকে তারা পরিচালিত এবং তাদের আকিদা বিশ্বাস আমল চরিত্র সবকিছু এক আর সেই এক জিনিসটা কি ইসলামের বিরুদ্ধে আচরণ মুঙ্কার তারা পরস্পরে মন্দ কাজের আদেশ করে আর পরস্পরে সৎ কাজের পথে বাধার সৃষ্টি করে একে অন্যকে তারা মন্দ কাজের আদেশ করে এটাকে আমাদের বুঝতে অসুবিধা এখন হচ্ছে মন কারটা কি আল্লাহ সুবাহ মানব জাতির জন্য অকল্যাণকর যেই সকল কর্ম নির্দিষ্ট করেছেন যেগুলোর দ্বারা মানুষের ইমান আমল আকিদা দুনিয়ার জীবনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং পরকালীন আজাবে লিপ্ত হওয়ার কারণ হয় সেই সকল কর্মকে আল্লাহ অপছন্দ করেছেন এই জন্য মানুষের জন্য এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এই মুনাফেক নারী পুরুষ সেই কাজগুলোরই জন্য একে অন্যকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে প্ররোচিত করে সেই পথে পরিচালিত করে আল্লাহ সুবাহ জেনাকে বেবি চাকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন মানব জাতির জন্য চরম কল্যাণ অকল্যাণকর মানুষের জন্য ক্ষতিকর বিপজ্জনক আজকে সকালে মনে হয় বিবিসির একটা খবর শুনেছেন কেনিয়ার সম্ভবত নিউজটা দিয়েছে যে তাদের প্রতি বছর বিশ হাজার মেয়ে অবৈধ গর্ভপাতের কারণে তারা মৃত্যুবরণ করে অবৈধ গর্ভপাত কেন হয় সেটা কারণটাই হল অবৈধভাবে জেনারে বিচারের পথটা সেখানে প্রশস্ত সেখানে জেনাবি বিচারে পথ প্রশস্ত হওয়ার কারণে সেই অবৈধ মিলনের কারণে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর নারী পুরুষের সম্পর্কের কারণে সেখানে অবৈধ গর্ব হয় আর সেটা গর্ভপাত ঘটাতে গিয়ে তাদের মৃত্যু হয় কারণ এই কাফের মুশফিকরা মোনাফেকরা তারা এটাকে পাপ মনে করে না যেমন আজকে আজকের এই নাস্তিকবাদী সরকার তারা এটাকে পাপ মনে করে না বলেই তার কলেজ ভার্সিটির ছেলে মেয়েদেরকে একত্রে সেই বেবিচারের জন্য রাস্তায় নামিয়ে দিয়েছে পার্কে নামিয়ে দিয়েছে মঞ্চ করেছে এমন জায়গায় যেখানে বেশাখানা রমনা পার্কেতে একটা বস বেশাখানা সন্ধ্যার পরেই অসংখ্য মেয়েদেরকে এখানে পাওয়া যায় এই তাদের এটা ছাড়াও মঞ্চ যদি নাও হতো এই রমনা পার এই আশেপাশে ব্যবসাবৃত্তি করার জন্য শত শত মেয়ে এখানে ঘুরে ফিরে বেড়ায় আর ওই জায়গাটাতে যখন সরকার এখন লাইসেন্স দিয়ে দিয়েছে এখন তো আর বাধাই নাই তারা বেবিচারের পথটাকে এখানে উন্মুক্ত করে দিয়েছে এইভাবেই তারা মন্দ কাজের আদেশ করে তারা আদেশ করে আল্লাহর অবাধ্যতা করার জন্য নাফর মানি করার জন্য আল্লাহর হুকুম অমান্য করার জন্য এই জন্য এই নাস্তিক মোক্তাদরা তারা আল্লাহর আয়াতকে বিকৃত করে বিদ্রুপ করে আল্লাহর আয়াতের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি বিদ্রুপ প্রকাশ করে তাদের পরস্পরে সহযোগী একই সাথে তারা মিলিত হয় এবং তারা সারা দেশে দেখবেন জাগরণ মঞ্চ নাম দিয়ে এই সকল শয়তানের অনুসারী এক যুগে এক আওয়াজে সারা দেয় এই শয়তানগুলো এখান থেকে একটা এক শয়তান ডাক দেয় সারা দেশে যত শয়তান ছড়িয়ে আছে সেই শয়তানগুলো তার ডাকের সাথে সাথে জবাব দিয়ে দেয় কারণ একে অন্যের অনুসারী একে অন্যের সহযোগী তারা একই পথের প্রতীক এই জন্য সবসময় তারা একে অন্যকে মন্দ কাজের আদেশ করে আর ভালো কাজের পথে বাধা সৃষ্টি করে আল্লাহর পথে মানুষ জীবন যাপন করুক এটা পছন্দ করে না আল্লাহর হুকুম আল্লাহর আইন কানুন মানুষের জীবন যাপনের জন্য প্রতিষ্ঠিত হোক এটা কখনো তারা বরদাস্ত করে না এই পথে যত প্রকারের বাধা দেওয়ার প্রয়োজন আছে তাদের পক্ষে সম্ভব সকল বাধা প্রতিবন্ধকতা গুলো তারা প্রদান করে থাকে এটা হলো মুনাফিকদের এই কর্ম তাদের অপকর্ম আরো হলো তাদের হাতগুলোকে আবদ্ধ রাখে অর্থাৎ তারা আল্লাহ যে সকল কল্যাণকর পথে খরচ করার জন্য মাল সম্পদ খরচ করার জন্য বলে দিয়েছেন সেই সকল পথে তারা খরচ না করে কৃপণতা করে তারা দিনের পথে ইসলামের পথে ইসলামের কাজে জিহাদের পথে খরচ করার ব্যাপারে তারা অত্যধিক কৃপণ এই পথে তারা একটি টাকা খরচ করে না যদিও তারা পাপের পথে বিপুল পরিমাণ সম্পদ খরচ করে তাদের সেই শয়তানি কর্মের জন্য পাপাচারের জন্য বেবিচারের জন্য অশ্লীলতা দেহায়াপনাকে সরিয়ে দেওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে টাকা টাকা খরচ করে সম্পদ খরচ করে কিন্তু আল্লাহর প্রতি কোন তারা সম্পদ খরচ করে না ব্যয় করে না এখানে তারা অত্যধিক কৃপন আর এটা এজন্য আল্লাহকে তারা ভুলে গেছে এই সকল মুনাফেক নারী এবং পুরুষ তারা আল্লাহকে ভুলে গেছে তাদের চেতনায় যদি থাকত যে আল্লাহ সুবাহান আছেন আল্লাহর প্রতি যদি এই ইমান থাকত তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমার জন্য মৃত্যুর সময়টাও নির্দিষ্ট করে রেখেছেন আর এই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ায় আমি কখন কি করছি আমি কি ভাবছি কি চিন্তা করছি কি আকিদা পোষণ করছি কি আমল করছি তিনি সবকিছু দেখছেন তিনি সবকিছু জানেন আমার সকল কর্তাবার্তা তিনি শুনেন যদি এই বিশ্বাস থাকত তাহলে কখনো তারা তা করতে পারত না মূলত আল্লাহকেই তারা ভুলে গিয়েছে যে আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে সে আছে এই চেতনাটা তার নাই এই জন্য সে আল্লাহর কথা শুনে না আল্লাহর কথা মানে না আল্লাহর হুকুমের পথে চলে না আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে না আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় এদেরকে চরম লাঞ্ছিত এবং অপমানিত আল্লাহ করবেন দুনিয়ায় এবং আখেরাতে তাদের প্রতি আল্লাহ কখনো রহমতের দৃষ্টি দেবেন না আল্লাহ তাদেরকে ভুলে গেছেন আল্লাহ ভুলে গেছেন কেন তারা আল্লাহকে ভুলে গেছে এই জন্য ইন্নাল মুনাফিকিন মুনাফেকরাই হল সবচেয়ে পাপিষ্ট তারা এই ফাফেক তারা পাপা ছাড়ি এখানে মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে এটা ইমানদারের বৈশিষ্ট্য এর সম্পূর্ণ বিপরীত মোনাফিকদের বৈশিষ্ট্য তারা মন্দ কাজের আদেশ করে আর সৎ কাজের পথে বাধার সৃষ্টি করে এর বিপরীত ইমানদারগণ সৎ কাজের আদেশ করে আর মন্দ কাজের পথে তারা তারা নিষেধাজ্ঞা আরোপ করেন সেই পথটাকে তারা বন্ধ করে দেন আর মুনাফেকরা আল্লাহর পথে খরচ করতে তারা অত্যধিক কৃপণ আর পাপের পথে পথ বাদে খরচ করে ইমানদারগণ দিনের পথে উন্মুক্ত ভাবে তারা খরচ করেন তারা অত্যধিক দানশীল আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য জিহাদের জন্য আল্লাহ তাদেরকে যা দিয়েছেন সেখানে তারা মুক্ত মনে সন্তুষ্টির সাথে সেখানে তারা সাধ্য অনুযায়ী দান করেন খয়রাত করেন সাদকা করেন এদের সম্পূর্ণ বিপরীত আর মন্দ কাজে অশ্লীলতার কাজে বেহায়াপনার কাজে তারা কোনো টাকাই খরচ করে না মোনাফেকদের সম্পূর্ণ বিপরীত হলেন ইমান বার্গন ইমান বার্গন সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহর জিকির করেন আল্লাহর স্মরণের জন্য জিকিরের জন্য তারা সালাদ কায়েম করেন সিয়াম পালন করেন ফরজ হলে জাকাত আদায় করেন হজ পালন করেন আল্লাহর স্মরণে দিন রাত তারা অতিবাহিত করেন আর মুনাফেকরা আল্লাহকে মূলত ভুলে গিয়েছে আল্লাহর কোনো স্মরণ করে না আল্লাহর কোনো আবাদতি করে না আল্লাহকে স্মরণ করে এই জন্য এই মুনাফেকদেরকে আল্লাহ বলছেন এরা হল পাপিষ্ঠ এরা যা কিছু করে সব পাপের কাজ সকল কর্মটাই হলো তাদের পাপ আচারে পূর্ণ এরা পাপ আচারী যদিও তারা এরা মুসলিম নাম ধারণ করে আমরা আজকে আমাদের এই দেশে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই সকল পাপ পাপাচারে লিপ্ত যারা গোষ্ঠীলতার প্রচার প্রসারে তারা নিজেদের শক্তি ব্যয় করে চলছে তাদের যোগ্যতায় যা কুলায় এদের এদেশের প্রিন্ট মিডিয়া দেখুন আর ইলেকট্রনিক মিডিয়া দেখুন সকল মিডিয়াগুলো অশ্লীলতা প্রচারের জন্য এক একটা যন্ত্র ব্যাপকভাবে এদেশে টেলিভিশন চ্যানেলগুলো চালু হচ্ছে সেই চ্যানেলগুলো দুনিয়ায় কাঁচের কুফাররা যত নষ্টামি নোংরামির আয়োজন করে তাদের অশ্লীলতা বেহায়াপনার যত অনুষ্ঠানাদি করে সবগুলো তারা তাদের কাছ থেকে নিয়ে সরাসরি এরা সম্প্রচার করে তাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে এ সবগুলো প্রচার করে এদেশে সকল পাপের পথটাকে তারা উন্মুক্ত করে দেয় আজকে আরো ইন্টারনেটের প্রচার প্রসার সহজলভ্য হওয়ার কারণে চরম অশ্লীলতা বেহায়াপনা গড়ে গড়ে পৌঁছে দেওয়া হয়েছে এগুলা করা হয়েছে নোংরামি নষ্টামির আয়োজনের জন্য সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য এই জন্য দেখা যায় ছেলে বাবা মা মেয়ে মিলে একসাথে ওই নায়ক নায়িকাদের অশ্লীল গান নৃত্য তাদের কুলাকুলি ঢোলাডলি এ সব কিছু একসাথে বসে দেখতে দেখতে তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে মাও দেখে ছেলেও দেখে বাবাও দেখে মেয়েও দেখে একই সাথে বসে দেখে এদের চিন্তার বিকৃতি সাধন এমন ভাবে করেছে ব্যাপকভাবে প্রসারের কারণে এদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটেছে তাদের তারা যে মানুষ তাদের যে একটা বিবেক ছিল যে এই ধরনের অশ্লীল একটা দৃশ্য মা এবং ছেলে একসাথে বসে দেখতে পারে এটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারত না কারণ এখন পারে এদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটেছে এদের বিবেক একেবারে ধ্বংস হয়ে গেছে এরা পশুর চেয়ে অদম হয়ে গেছে এই জন্য আর প্রতিনিয়ত এইগুলো প্রদর্শন করতে করতে দেখতে দেখতে তাদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে চোখের লজ্জা তাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে এই মুনাফেকরা এই ধরনেরই সময় তারা পাপ আচারে লিপ্ত থাকে এই দেশটাকে সামগ্রিকভাবে পাপের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে পাপ কাজ এখানে অতি সহজলভ্য জেনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এটা একেবারে স্বাভাবিক করে নেওয়া হয়েছে এখানে সুদ ঘুষ মদ জুয়া এ সবগুলো একেবারে স্বাভাবিক করে নেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে আইন করে দেশে ব্যবসা বিক্রি করানো হচ্ছে পাপে ভরে গেছে এদেশ আর এদের শাসন করে মুসলিম নাম বাড়ি কাফের মৌসাদরা আর সাধারণ মানুষ মনে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 পুরুষ এবং কাফের আল্লাহ একত্রে বলেছেন এই মুনাফিক নারী পুরুষদেরকে এবং কাফেরদেরকে চিরস্থায়ী ভাবে জাহান নামের আগুনি নিক্ষেপ করবেন এখানে মুনাফিক নারী পুরুষ এবং কাফেরদেরকে আল্লাহ আলাদা করেননি একই সাথে আজাবের ক্ষেত্রে দুজকের আজাব আজাবে লিপ্ত করার ক্ষেত্রে আর দুজকের আজাবটাকেই তাদের জন্য সে আগুনটাকেই তাদের জন্য যথেষ্ট ঘোষণা করার ক্ষেত্রে কোন পৃথক করেননি আল্লাহ অভিশপ্ত করেছেন কাফেরদেরকে যেমন মুনাফেক নারী পুরুষদেরকে তেমন একই কথায় বলেছেন সকলকে আর চিরস্থায়ী আজাবের কথা বলেছেন কাফেরদের জন্য যেমন চিরস্থায়ী আজাব এই মুনাফেক নারী পুরুষের জন্য চিরস্থায়ী আজাব এখানে আলাদা করা হয়নি এই কথাটাই আমি পূর্ব থেকে যে কথাগুলো বলে আসছি যে সেটা হলো এই কাফের এবং এই মুনাফেক নারী পুরুষ এরা মূলত কাফের আর এরা মুনাফিক ঘোষণা দেওয়ার কারণটা হলো তাদের বাহ্যিক পরিচিতিটা তারা মুসলিম প্রকাশ্যভাবে তারা কাফের দাবি করে না তারা নিজেদের প্রকাশ্য ভাবে তারা নিজেদেরকে কাফের মুশ্রিক মনে করে না তারা মুসলিম মনে করে আর মনে করার কারণে তারা ইসলামের কিছু আনুষ্ঠানিক এবাদত পালন করে এই জন্য তারা মুনাফে অন্তরের দিক থেকে তারা কাফের বাহ্যিকভাবে মুসলমানদের সাথে কিছু সাদৃশ্য রাখে এই জন্য তারা মাঝখানে সেই মুনাফিকি পরিচিতিটা পেয়েছে আসলে এই ধরনের মুনাফিক নারী পুরুষ যাদের অন্তরে কুফরি লালন করেছে এবং কাফেরদের সাথেই তাদের বন্ধুত্ব হৃদ্যতা রয়েছে এবং তাদের আমল অনুযায়ী তারা আমল করে এই জন্য এরাও কাফের এবং এরা চিরস্থায়ী ভাবে আল্লাহর আজাবে লিপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হবে এবং চিরস্থায়ী আজাবে তারা নিয়োজিত থাকবে আল্লাহ সুবাহ এই মুনাফেক নারী পুরুষ এবং কাফেরদের একত্রে উল্লেখ করেছেন আমরা যদি আজকে দেখি আজকের দুনিয়ায় কুফার দেশগুলোর দিকে যদি আমরা তাকাই মনে করেন America Britain France German Bharat Australia চীন এই সকল কুফার দেশগুলো যে সংবিধান অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করে মুসলিম নামদারী শাসকদের দ্বারা পরিচালিত দেশগুলোর সংবিধান একই এর মধ্যে কোনো তফাত নেই ওই কাফের দেশগুলো যেই শরীয়ত দ্বারা পরিচালিত শরীয়ত তো কি আইন যে আইনের দ্বারা পরিচালিত এই মুসলিম নামদারী শাসকরা তাদের দেশে যে আইন তারা চালু করে সে আইনগুলো ওই কাফের দেশে প্রচলিত আইনি দেখেই তারা গ্রহণ করে ওইটাকে আদর্শ হিসাবে গ্রহণ করে আপনারা দেখবেন পার্লামেন্টে যখন কোনো আইন তারা পাস করতে চায় তারা রেফারেন্স দেয় এই আইনটি আমেরিকায় অমুক সনে চালু হয়েছে আমেরিকায় এই আইনটি আছে ব্রিটেনে এই আইন চালু আছে ওই অস্ট্রেলিয়াতে কানাডাতে ফ্রান্সে জার্মানে ভারতে এই আইনটা চালু আছে সেহেতু দুনিয়ার সব দেশে যেহেতু চালু আছে সেহেতু ওই দুনিয়ার আইনের সাথে আমাদের মিল দেখেই আমরা এটা আইন করছি এটার দ্বারা তারা এই তাদের যুক্তিটাকে আরো শক্তিশালী করে অর্থাৎ এর দ্বারা তারা নিজেদেরকে কাফের হওয়ার ব্যাপারে নিজেদেরকে আরো দলিল প্রমাণ সহকারে তারা প্রতিষ্ঠিত করে দাবি করে দুনিয়ার কাফের দেশ থেকে আমরা আলাদা নই দুনিয়ার ইহুদি খ্রিস্টানগণ দুনিয়ার কাফের মুশ্রিকগণ যে আইনের দ্বারা যে আইনকে নিজেদের আইন হিসাবে গ্রহণ করেছে যে শরীয়তকে নিজেদের শরীয়ত গ্রহণ করেছে আমরাও তো সেটাই গ্রহণ করছি দুনিয়ার সাথে আমরা মিল রেখেছি এই বলে তারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাকের মুশ্রিকদের সাথে নিজেদের সাদৃশ্য নিজেদের মিল তারা এখানে প্রতিষ্ঠিত করে করেছে তারা দাবি করে তারা কাফেরদের সাথে তাদের সম্পর্ক এরপর আমরা বলি না এদের নামটা তো মুসলমানদের এর চেয়ে বড় শয়তানি আর কিছু হতে পারে না এই কাফের কাফেররা যারা এই কুফরি সংবিধান কুফরি আইনকে নিজেদের আইন এবং সংবিধান হিসেবে গ্রহণ করে তারা সন্তুষ্ট তারা মূলত তাদের এক কাতারে সামিল করে তারা নিজেরা পরস্পরের সম্পর্কের কারণে তারা একে অন্যের প্রতি সন্তুষ্ট আর আমরা তাদেরকে জোর করে বলতে চাই না এদের নামটা তো মুসলিম হাসিনা তো মাঝে মাঝে না একটু উমরা করতে যায় উমরা করতে যায় তার বাবার টাকায় যায় না এদেশের গরিব দুঃখী মানুষের টাকায় যায় এদেশের অসহায় দরিদ্র মানুষ যাদের টাকার জায়গা নেই পেট ভরে এক বেলা খেতে পারে না সেই দরিদ্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে সে ওই উমরা করতে যায় এটা কি কোনো আবাদতের কাজ সে মূলত মানুষকে ধোকা দেওয়ার জন্য যায় আর তার দেওয়াটা হলো সম্পূর্ণ হারাম ওই টাকা খরচ করাটা তার জন্য অবৈধভাবে খরচ করা না দেখবেন কয়দিন পরপরই তার কানে না কি কি হয়েছে চিকিৎসার জন্য আমেরিকা যায় এটাকে তার বাবার টাকায় চিকিৎসা করায় এক রুবট কয়দিন আগে চলে গেছে কয়দিন পরেই যায় কি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ বিমানে চড়ে কোটি কোটি টাকা খরচ করে এটা কি তার টাকা না তার বাবার টাকা তার নিজের টাকাও নয় তার বাবার টাকাও নয় এদেশের গরিব দুঃখী মানুষের টাকা খরচ করে তারা এইভাবে বিলাসিতা করে আর এই সকল পাপিষ্ট দুরাছাররা নিজেদেরকে মুসলিম দাবি করে বলেই আমরা মনে করি এরা মুসলিম কিন্তু আল্লাহ তাদেরকে মুসলিম না বলে বলছেন এরা মুনাফেক তারা মুসলিম দাবি করে কিন্তু ইসলামের বিরোধিতা করে অন্তরে তার আকিদা বিশ্বাস এবং বাহ্যিক আমল কাফেরদের মতো হওয়ার কারণে এরা হলো মুনাফিক মূলত এরা কাফের কিন্তু মুখে ইসলাম দাবি করার কারণে এরা হলো মুনাফিক এই মুনাফিক নারী পুরুষ এবং কাফের এক সকলকে আল্লাহ এক কাতার সামিল করে বলছেন এদের সকলের জন্য রয়েছে দুজকের আগুন চিরস্থায়ী ভাবে আল্লাহ যাদেরকে বলে দিলেন এরা চিরস্থায়ী দুদকের আগুনে থাকবে এরা কি মনে করতে পারে যে আমি তো মুসলিম নামটা আমার ছিল এই জন্য দুজকের আজাব বুক করে একবার আমি দুজক থেকে বের হয়ে আসবো এই আকিদা কি কেউ পোষণ করতে পারে তা কখনো নয় তার কুফরি আকিদার কারণে সিরকি আকিদার কারণে সে চিরস্থায়ী জাহান্নামি হয়েছে তার কোনো আমল আল্লাহর কাজে গ্রহণ কাছে গ্রহণযোগ্য নয় আর এটাই তার জন্য যথেষ্ট কি দুজকের আগুন এটা যথেষ্ট তার জন্য এটা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 চেয়ে আরো শক্তিশালী এবং তাদের অধিক সম্পদ এবং সন্তানাদি ছিল তারা তাদের বান্ত দিনের অংশ গ্রহণ করে তারা সেই দিনকে ভোগ করেছে তোমরাও তাদের মতো সেই ভ্রান্ত মত পথের উপর প্রতিষ্ঠিত থেকে তোমাদের অংশ দুনিয়ার অংশ তোমরা বুক করছো যেইভাবে তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের এই দুনিয়ার অংশ বুক করে গিয়েছিল আর তোমরাও সাতটা বিদ্রুপ করছো তাদের মতো যেইভাবে তারা করেছিল এরা সকলেই তাদের দুনিয়া এবং আখেরাতের আমলগুলোকে বরবাদ করেছে আর এরাই হল ক্ষতিগ্রস্ত এখানে আল্লাহ সুবাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছেন হে মুনাফিকের দল তোমাদের পূর্বে যারা তোমাদের মতো মুনাফিক ছিল তারা ছিল তোমাদের চেয়ে অধিক শক্তিশালী এবং তাদের তোমাদের চেয়েও তাদের অধিক সম্পদ ছিল এবং অনেক সন্তানাদিও তাদের ছিল অর্থাৎ তাদের জনবল তোমাদের চেয়ে আরো বেশি ছিল সম্পদ প্রাচুর্য তাদের অনেক ছিল এত কিছু লাভ করার পর এই দুনিয়া তাদের জন্য যে অংশ ছিল দুনিয়ার অংশটা তারা পূর্ণভাবে ভোগ করে গিয়েছে যেইভাবে তোমরা তাদের মতোই এই দুনিয়াটাকে ভোগ করে চলছ এখানে খালাক দ্বারা দিন বুঝানো হয়েছে আমি এই খালাকের কথাটা দেখি যে দুনিয়ায় বিভিন্ন সময়ে আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে মানব জাতির হেদায়াতের জন্য নবী পাঠিয়েছেন আর তাদেরকে দিয়েছেন দিন সেই দিনের নাম হল ইসলাম দুনিয়ায় চিরকাল দিন একটাই ছিল কিন্তু শরীয়ত ভিন্ন ছিল দিন এবং শরীয়ত কিন্তু এক জিনিস নয় এই পার্থক্যটা কিন্তু বোঝা দরকার দিনের কোনো পরিবর্তন হয়নি সকল নবীর কাছে আল্লাহ এই দিন পাঠিয়েছেন সে একটাই দিন একটাই ছিল কিন্তু এক এক নবীর সময়ে শরীয়ত এক এক রকম ছিল আইন কানুন বিধি বিধান এক এক রকম ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ যেমন তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন শরীয়তকেও কেয়ামত পর্যন্ত মানুষের জন্য একই শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছেন আর শরীয়ত পরিবর্তন হবে না কিন্তু এই নবীদের কাছে আল্লাহ যে দিন পাঠালেন সেই নবীর প্রথম থেকে যদি আমরা দেখি যখন পৃথিবীতে কোনো আল্লাহর নাফর মানি ছিল না যখন নাফর মানি শুরু হল কাবিলের মাধ্যমে প্রথম এরপর থেকে দিন মানার ক্ষেত্রে মানুষ যখন আল্লাহর দেওয়া দিনের পরিবর্তে নিজের পক্ষ থেকে একটা দিন বানিয়ে নেয় এখান থেকে একটু পরিবর্তিত পরিবর্তিত হয়ে যায় তখন তাদের বানানো সেই দিন সেটাকে আল্লাহ দিন বলছেন তাদের বানানো সেই মত পথটাকে আল্লাহ দিন বলছেন আর ওই মন করা বানানো মত পথের উপর ওই দিনের উপর চলে তারা দুনিয়ার মজাটা যতটুকু চাকার তারা চেখে গেছে দুনিয়ার সাপ তারা উপভোগ করে গেছে আল্লাহ বলছেন যে তোমরাও তোমাদের মন করা সেই মত পথ তোমাদের বানানো সেই দিন গ্রহণ করে সেই বানানো মত পথ এবং দিনের উপর ভিত্তি করে তোমরা এই দুনিয়ার জীবনটাকে তোমরা ভোগ করে চলছ এটা নতুন কিছু নয় তোমাদের মতো পূর্বেও আরো গত হয়ে গেছে তারাও তোমাদের মতো ছিল কিন্তু তারা তোমাদের চেয়ে ছিল অধিক শক্তিশালী আর অনেক সম্পদের অধিকারী জনবল ছিল তোমাদের চেয়ে অনেক বেশি তুলনাহীন ভাবে তোমাদের সাথে কল্পনা করা যায় না এত শক্তি এত প্রাচুর্য তাদের ছিল তারা তাদের মন গড়া বানানো সেই মত পথের উপর চলে দুনিয়ার বুক বিলাস তারা ঠিক মতোই করে গিয়েছে আর তোমরাও তাদের মতোই দুনিয়ার বুক বিলাসের জন্য শুধুমাত্র এই সকল মত পথ তোমরা আবিষ্কার করেছ আল্লাহ দিনের পরিবর্তে ওই দিনগুলো তোমরা গ্রহণ করছো শুধু তোমাদের দুনিয়াকে ভুফ করার মানসিকতায় আর তোমাদের পূর্বে যারা ছিল তারাও দিন সম্পর্কে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করত খেয়াল তামাশা করত হাসি তামাশা করত আল্লাহর দিনকে তারা পরিবর্তন পরিবর্তন করত আল্লাহর দিনকে তারা বিকৃত করত যেইভাবে তোমরাও করছ আল্লাহ সুবাহ এই মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা মুনাফিকগণ তোমরা ওই দিকে থাকাও যে তোমরা যা কিছু করছো তোমাদের মতো তারাও করেছিল কিন্তু সেখান থেকে শিক্ষা নাও শিক্ষাটা কি এরা সকলেই দুনিয়া এবং আখেরাতে তাদের আমলগুলোকে বরবাদ করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে তারা কিছু ভালো কাজও করত সেই ভালো কাজগুলোর বদলা কিছুই তারা পাবে না আমি এর কিন্তু বলে আসছি এই মুনাফেকরা তারা নামাজ পড়ে নামাজের কোনো বদলা তারা আল্লাহর কাছে পাবে না সিয়াম পালন করে এর কোনো সব পাবে না এরা আল্লাহ নাফরমানির মূলক যত কাজ করে এইগুলোর পাপের মাত্রা আল্লাহ বৃদ্ধি করবেন কিন্তু তারা যত ভালো কাজ করছে দান খয়রাত করে সলাদ সিয়াম পালন করে হজ করে দেখা দেয় কোনো কিছুরই বিনিময়ে তারা পাবে না সোয়াব পাবে না কারণ সোয়াব পাওয়ার জন্য একটা শর্ত সেটা হলো ইমান জরুরি এদের যেহেতু ইমান নেই এই জন্য তাদের ই আমলের কোনো মূল্য নাই তাদের আমলের কোনো মূল্য নাই ইমান না থাকার কারণে সব আমল তাদের বরবাদ তারা নিজেরাই করে ফেলেছে এই জন্য তোমরাও তাদের মতো এই দুনিয়াকে বুক করার মানসিকতায় তোমরা যে সকল মত পথ আবিষ্কার করেছ তোমাদের জীবন যাপনের জন্য যত দিন তোমরা তৈরি করে নিয়েছ সেইগুলো করে তোমরাও তোমাদের আমল সমূহ তোমরা বরবাদ করে ফেলেছ দুনিয়া এবং আখেরাতে দুনিয়ায় যেমন তোমরা ক্ষতিগ্রস্ত বড় খালেও তোমরা ক্ষতিগ্রস্ত কোন ক্ষেত্রেই তোমরা সফল হবে না আমরা যদি এই বিষয়টা একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব দুনিয়ায় আল্লাহ মানুষ পাঠিয়েছেন মানুষকে আল্লাহর পথে পরিচালনা করার জন্য নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন আল্লাহ কিতাব পাঠিয়েছেন শয়তান যাতে মানুষকে বিপদগামী করতে না পারে মানুষকে সতর্ক করার জন্য নবীগণ রাসুলগণ অক্লান্ত পরিশ্রম করেছেন যখন দেখা যায় যে কোন নবীর সময়ে নবীর কম থেকে কিছু সংখ্যক লোক নবীর অনুসরণ করলো দিন গ্রহণ করলো ইমান আনলো এই নবী চলে যাওয়ার পর এই নবীর অনুসারী লোকেরাই নবী তাদের কাছে যেই দিন রেখে গেছেন আল্লাহর এবাদতের যেই পদ্ধতি তিনি রেখে গেছেন সেইটাকে তারা যথেষ্ট মনে করে না আস্তে আস্তে তাদের মধ্যে কিছু বুজুর্গানে দিনের আবির্ভাব হয় আমি বিভিন্ন সময় কথাটা বলি যে বুজুর্গানে দিন বলে এক ধরনের দেবতা বিভিন্ন সময় আবিষ্কৃত হয়েছে আজকের জামানায়ও কোরআন হাদিসের দলিল না দিয়ে অনেকে বুজুর্গানে দিনের দলিল দেয় আর বুজুর্গানে দিন হল এক একটা তরিকার মূলে মূল কেন্দ্র বিন্দুতে বসে থাকা এক একটা শয়তান ওই শয়তান এক একটা তরিকার কেন্দ্র বিন্দুতে বসে মানুষকে সে আল্লাহর দিন থেকে সরানোর কাজটা করে আল্লাহ এবাদতের যেই বিধান দিলেন এবাদত পালনের যে নিয়ম পদ্ধতি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম শিক্ষা দিলেন তারা এটাকে যথেষ্ট মনে করে না আর একটু বেশি সব অর্জন করতে চায় আল্লাহর নৈকট্য লাভ আরো সহজে করতে চায় কত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি করে সব অর্জন করা যায় শয়তান তাদের অন্তরের মধ্যে এমন একটা ওয়াসওয়াসা পয়দা করে দেয় যে আল্লাহ নবী আল্লাহ রাসুল তোমাকে যেই পথটা দেখিয়ে গেছেন তিনি তো সবটুকু দেখিয়ে যান নাই তিনি তোমাদেরকে শুধুমাত্র একটা পথ দেখিয়ে গেছেন তোমরা এখানে আর একটু বেশি অর্জন করো তাহলে বেশি সব পাবে মর্যাদা আরো বেশি লাভ করবে অতি সহজে আল্লাহ নৈকুট্য লাভ করবে শয়তান তাকে ওয়াসা দেয় আর তখন নিজের পক্ষ থেকে এবাদতের নতুন নতুন পথ আবিষ্কার করে এবাদতের মধ্যে পরিবর্তন পরিবর্তন করে আল্লাহর দেওয়া সেই আবাদত নবীর শেখানো সেই পথ এর মধ্যে পরিবর্তন পরিবর্তন করে করে তারা এটাকে বিকৃত করে বিকৃত করে নিজেদের বানানো একটা মত পথ যেটা নিজেদের তৈরি করা এটাকে তারা দিন মনে করে আসলে এটা কোনো দিন নয় আর এর মূলে রয়েছে এর মাধ্যমে তারা মূলত নিজেকে দুঃখা দেয় অন্য মানুষকে দুঃখা দেয় বিনিময়ে অর্জন করে দুনিয়া বিনিময়ে অর্জন করে দুনিয়া আমরা কি বাস্তবে দেখি আজ আমার দেখা কয়েকজন পীরের কথা বলি তার বাবার আমলে বাড়িতে ছিল একটা কুড়ে ঘর অভাব অনটনের দিন চলত যখন কুতাকার কোন পীরের মুড়িদ হয়ে খেলাপতি নিয়েছে নিয়ে সে এখানে খেলাপতি অর্জন করে কিছু মুড়িদ তৈরি করতে পারলো এক পর্যায়ে তার এই শির্ক বিদাতের প্রচলনের মাধ্যমে মানুষকে দিনের ধোকা দিয়ে তাকে বিভিন্ন বায়ার করে তার মুরিদ বানিয়ে তাদের কাছে হাত কাছ থেকে হাঁদিয়া তুফা নজর নিয়াজ নীতি নিতে এখন বাড়িতে বড় অট্টালিকা বাড়ির সামনে লঙ্গরখানা আছে গরিব মিসকিনরা সেখান থেকে খাবার খায় তার অভাব অনটনের কোনো আর প্রশ্নই আসে না প্রাচুর্য বিলাসিতা তার খেদ মতো নিয়োজিত আছে অসংখ্য নারী পুরুষ এক পীরকে দেখেছি সে তার সিংহাসনের মতো একটা আসন সেখানে বসে তার পাটা সামন দিকে ছড়িয়ে তার মুড়ির নারীরা এসে তাকে তুয়াপ করে তারপর তার চতুর্দিকে তুয়াপ করে সামনে এসে তাদের মাথার চুল দিয়ে তার পাগুলোকে মুছে দেয় তার পাতে সুমু দেয় এইভাবে একটা চক্কর দিয়ে এসেই তার পায়ের মধ্যে করে চুমু দেয় আর চুল দিয়ে তার সারা শরীর তাকে মুছে দেয় কখনো কোনো ওই পীর সাহেব কোনো তার মরিদান নারীকে তাওয়াজু দেওয়ার জন্য বুকের সাথেও জড়িয়ে ধরে তাকে তাওয়াজু দেয় তাকে প্রয়েস দেয় এই ধরনের নষ্টামি বন্দামি এদেশের পীরেরা করে এই পীরদের আত্মাখানা খানকাগুলো আজ ওই খ্রিস্টানদের পাদ্রি পুরোহিতের তাদের গির্জাতে যেই ধরনের যৌনতার অশ্লতার অভিযোগ পাওয়া যায় এই পীরদের আড্ডাখানায় এই ধরনের অশ্লতা বেহায়াপনার কাজগুলো চলে সেখানে বেশাবৃত্তি চলে পীররা অসংখ্য নারীর সঙ্গ লাভ করে বেবিচার করে এই নষ্ট বন্ধ পীরেরা তারা এই ধরনের বিভিন্ন ধরনের তরিকা আবিষ্কার করে তারা নিজেদের বানানো ওই তরিকা মত এক একটা স্বতন্ত্র একটা দিন ওই খালাত এটাই হলো খালাত এটা অত্যধিক ব্যাপক এর মধ্যে সামিল এরা এর বিনিময়ে কি করছে দুনিয়াটাকে বুক করছে এই কথাটি আল্লাহ কেন বলছেন তারা এর মাধ্যমে দুনিয়ার অংশটা তারা ভোগ করেছে ভোগ বলতে মানুষ যা বুঝে এরা এটা ভোগ করেছে একদিকে এই পীর দরবেশ নাম দিয়ে একদল ভণ্ড লোকেরা তাদের নিজেদের মন গোড়া মত পথ তৈরি করে সেটা স্বতন্ত্র একটা দিন বানিয়ে মানুষকে ধোকা দিয়ে তারা দুনিয়াটাকে ভোগ করে চলছে এদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাই বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত যে ওই জমানার আলেমরা দিনের ধোকা দিয়ে দুনিয়া কামাই করবে মানুষকে দেখাবে এটা দিন সবের কাজ এই সবের কাজ বলে মানুষের কাছ থেকে গ্রহণ করবে উদ্দেশ্য হল তার গ্রহণ করার যদি এটা সবের কাজই হয় সে কেন দান করে না দান খয়রাত করা সদকা করা সবের কাজ তাহলে তার তো প্রথম নিজের পক্ষ থেকে এটা করার কথা কিন্তু লোকেরা তার কথায় উদ্বুদ্ধ হয়ে দান করে আর সে গ্রহণ করে অর্থাৎ তারা উত্তম কাজটা করে আর সে নিকৃষ্ট কাজটা করে এইভাবেই বাতিলপন্থী নাস্তিক মোরতাব যারা রয়েছে দুনিয়ায় কাফের মুশ্রিকরা যারা রয়েছে তারাও তাদের নিজেদের পক্ষ থেকে কিছু মত পথ আবিষ্কার করেছে তাদের জীবন যাপনের জন্য কিছু নিয়ম কানুন আইন বিধান তারা তৈরি করেছে সেইগুলো তাদের জন্য একটা দিন আর এর মাধ্যমে তারা দুনিয়াটাকে ভূপ করে চলছে দেখবেন দুনিয়ায় এই কাফের কুফাররা যেই সকল আইন তৈরি করে সে আইনের মধ্যে এমন ধরনের তারা ফাঁক ফুকর রেখে দেয় ওই আইনের যাতাগুলে তারা নিজেরা যত পিষ্ট না হতে হয় ওই আইনের যাতা করলে সাধারণ মানুষ পিষ্ট হবে আর তারা থাকবে পিষ্টনকারী সে আইনের বলে মানুষকে তারা শোষণ করবে এই আইনের বলে তারা মানুষকে শাসন করবে আইনের বলে মানুষকে জমিয়ে রাখবে কিন্তু ওই আইনের যাতা করলে তারা কখনো পতিত হবে না এমন ফাঁক ফুকর তারা রেখে দেয় এটাকে আমরা দেখতে পাচ্ছি না আজকে সরকারে যারা আছে যারা যারা পূর্বে সরকারে ছিল এখন বিরোধী তাদেরকে সাহেস্তা করার জন্য ওই আইনগুলো প্রয়োগ করে বন্দি করে ধরে এনে জেলখানায় দেয় বিশ ত্রিশ চল্লিশটা মামলা দেয় দুই মাসও লাগে না কারণ এরা তো জানে ক্ষমতা থেকে তারা এসেছে এই আইনগুলি তৈরি করার সময় তারাই তো তৈরি করে এসেছিল এর মধ্যে ফাঁকগুলো কোথায় ছিল ফাঁকগুলো তারা কোথায় কোথায় রেখে এসেছিল এগুলো তারা জানে সেই ফাঁকগুলো গলিয়ে তারা বের হয়ে যায় আটকাতে আর পারে না আর যারা ধরে তারাও মনে করে যদি ফাঁকগুলো আজকে বন্ধ করে দেই আগামী দিনে আমরাও কই সমস্যায় করব। তারা ক্ষমতায় আসলে আমাদেরকে এইভাবে নিবে তখন আমরা বের হব কেমন করে তাহলে ফাঁকটা থেকেই যাক এরাও চাই ফাঁকটা থেকে যাক আপাতত তাদেরকে সাময়িকভাবে কিছু দমন করতে পারলাম এই সকল শয়তানগুলো তারা নিজেরা নিজেদেরকে উর্দে রাখে আর সে আইন দিয়ে জনগণকে দমন করে শোষণ করে লুণ্ঠন করে আর কোথায় কোথায় বলে যে আইন মানতে হবে তারা নিজেরা মানে না মানুষকে বলে আইন মানতে হবে কারণ তাদের এই শয়তানি আইন সাধারণ মানুষকে দমন করার জন্য আর ওই আইনের বলে তারা শাসন করতে পারে দুনিয়াটাকে ভোগ করতে পারে ওই আইনের বলে তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করার পরও তারা ধরা পড়ে না দেখেছেন ধর্মনাথ হাজার হাজার কোটি টাকা জালিয়াতি করে নিয়ে যাওয়ার পরেও অর্থমন্ত্রী বলে তাদেরকে আরো দিতে হবে বলেনি এই অর্থমন্ত্রী সেদিন মাত্র গত সপ্তাহে বলেছে যে তাদের যা দেওয়া হয়েছে সেটা উদ্ধার করতে গেলে আরো দেওয়া দরকার মানে জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা নেওয়ার পর এখন বলছে ওই আইনের বলেই বলছে আরো দেওয়া দরকার এরাই ধরে এবার অর্থমন্ত্রী বলছে এরা সকলে ভাগ পেয়েছে তার কাছ থেকে চার হাজার কোটি টাকার মধ্যে হতে এক হাজার কোটি টাকা অন্যরা ভাগ বাটোয়ারা করে তারা পেয়েছে অর্থমন্ত্রী মনে করেছে আমি তো পেলাম না এরা সকলে পাইল আবার আরো কিছু দিয়ে আমি আরো এক হাজার কোটি টাকা নিয়ে নেই সে আরো পাঁচ হাজার কোটি টাকা তারা দিবে অর্থমন্ত্রী এক হাজার কোটি টাকা ভাগ পাবে সে মনে করে আমি বঞ্চিত হই কেন তাহলে দেওয়ার কথা বলে আমি একটা অংশ নেই এইভাবেই তাদের আইন তৈরি করা যাতে দুনিয়াটাকে তারা ভোগ করতে পারে সকল দিক থেকে যদি সামাজিক চিত্রটা আমরা তুলে আনি এই আয়াতের প্রেক্ষাপটে এই দুনিয়ার চিত্রটা যদি আমরা তুলে আনি এই আজকের এই আয়াতের প্রেক্ষাপটে আমরা দেখতে পাব দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক মুনাফিক সকলে মিলে মুসলিম নামদারি ওই সকল নাস্তিক মোরতাদ পাপিশ্বরা সকলে মিলে দুনিয়ার সর্বসাধারণ নিরীহ জনসাধারণকে লুণ্ঠন করছে শোষণ করছে আর মানুষের উপর তারা কর্তৃত্ব করছে তারা শাসক হয়ে তারা দুনিয়াটাকে ভোগ করছে করে চলছে তারা লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়ে তুলছে তারা দুনিয়ার জীবনটাকে তারা আরাম আয়েসে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে এটা সম্ভব হয়েছে কেন তাদের মন গড়া বানানো ওই মত পথ এই প্রতিষ্ঠিত করার কারণে যদি আল্লাহর দিন বিজয় হয় তাহলে তাদের কুফরি মতাদর্শ দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে তাদের আকিদা বিশ্বাস এই দুনিয়ায় প্রচার প্রসারের আর সুযোগ পাবে না যেখানে কুফরি আকিদার আওয়াজ তোলা হবে সেখানে কুফরির আওয়াজ যারা তুলেছে তাদের কণ্ঠ ছিঁড়ে ফেলা হবে যারা এই পথে তাদের শক্তি প্রদর্শন করবে তাদের কালো হাতগুলো ব্যঙ্গে গুড়িয়ে দেওয়া হবে তাদের শক্তির উৎস যেখানেই পাওয়া যাবে সেখানে শক্তির উৎসকে চুরমার করে দেওয়া হবে আল্লাহর দিনকে এই জন্য তারা সবচেয়ে বেশি ভয় পায় এই জন্য দুনিয়ায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সত্যের সৈনিক মুজাহিদগণ যখন নিজেদের যান মাল কুরবান করে এই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছেন সেই মুজাহিদিনদেরকে দুনিয়ার সকল কাফের গণ একটি উপাধি দিয়েছে তারা জঙ্গি তারা সন্ত্রাসী দুনিয়ার এই কাফেরদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এই সত্যের সৈনিক মুজাহিদদেরকে যারা গালি দেওয়ার জন্য এই শব্দগুলো উচ্চারণ করবে নিঃসন্দেহে এরা সকলেই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 নিশ্চিত হওয়া দরকার যে তার আকিদা বিশ্বাসটা কি তার আকিদা বিশ্বাসের মধ্যে সে বুঝে শুনেই কুফিসাদ গ্রহণ করেছে কিনা ওটা দেখা দরকার এই কারণে এই বিষয়টাতে আমরা একটু সহযোগিতা করব তাকে এলিম দেওয়ার জন্য তাকে যখন আমি দেখব কারো মধ্যে একবার বা দুইবার তার মধ্যে এই কুফরিটা প্রকাশ পেয়েছে তাকে সতর্ক করব তাকে অবহিত করব ইসলামটা তাকে বুঝাবো আর এই আকিদা বা এই আমলটা এটা কুফুরি তাকে বুঝাবো কোরআন এবং হাদিসের দলিল সহকারে যদি বুঝানোর পরেও সে বুঝে শুনে ওই কুফটিটাকে যদি গ্রহণ করে এবং এটার উপর অটল থাকে তখনই শুধুমাত্র সে কাফের হবে এর আগে নয় যদি আমি বলে ফেলি হ্যাঁ আমার উপর হ্যাঁ এই জন্য এই জন্য সবা করা দরকার আমি যদি এ ধরনের হঠাৎ করে কাউকে আমি কম নিশ্চিত না হয়ে যদি বলে ফেলি তাহলে এই জন্য নিজেকে তোবা করে হেফাজত করা দরকার এটা একটা ভুল হয়ে গেছে এই ভুলের কারণে তো আর তো মনে প্রশ্ন আছে হ্যাঁ বললাম তো কালকেও বলেছি যখন মুনাফিক নারী পুরুষ যখন একই উৎস থেকে তারা একই কর্মে একই আকিদা এবং আমল যখন প্রকাশ করে এবং তাদের ইসলামের বিরোধিতার ব্যাপারে যখন তারা প্রকাশ্য থাকে তখন তাদেরকে হত্যা করা যাবে শুধুমাত্র ওই সকল নারী পুরুষ শিশু এবং নারীদেরকে বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না যারা মুসলমানদের বা ইসলামের বিরোধিতা প্রকাশ্যভাবে করেনি তাদের গড় বাড়িতে তারা নিরাপদে বসবাস করছে তাদেরকে করা যাবে না তাহলে শেষ সুবাহ আল্লাহ ইলাহা ইল্লাম তৎকাল দুর্গা তুব ইলাইক